السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার পরে এলমে দিন অর্জন করার জন্য আবার বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য মহান আল্লাহ সুবহান দরবারে শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় ইসলাম এ বাইনাল আদিয়ান পৃথিবীর যতগুলো ধর্ম আছে এর মধ্যে ইসলাম একমাত্র ধর্ম যে মধ্যমপন্থী যে পূর্বের থেকে মডারেট একে মডারেট করার কোনো প্রয়োজন নাই সুতরাং যারা ইসলামকে মডারেট করতে চায় তারা মূলত ইসলামকে ধ্বংসই করতে চায় এজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম এর মধ্যম পন্থা অন্যান্য ধর্মের তুলনায় কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا سورة بقرة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন জালনাকুম আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি উম্মাতান ওয়াসাতান মধ্যমপন্থী লেতাকুনু সুহাদা আলান্নাস নাস যাতে তোমরা মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াতে পারো রসুল আলাইকুম শাহিদা এবং রাসূল তোমাদের প্রতি সাক্ষী হবেন তোমরা মানুষের প্রতি এবং রাসূল তোমাদের উপরে সাক্ষী হবেন তোমরা সেই ইসলামের সৌন্দর্যতা ইসলামের মধ্যম পন্থা হওয়াকে কতটুকু প্রচার করেছ অনুসরণ করেছ এবং সত্যের সাক্ষী হয়েছ প্রত্যেকটা মমিন এক একজন সত্যের সাক্ষী কোরআন এখানে বলেছে সুহাদা নাস যাতে করে মানুষের উপর তোমরা সাক্ষী হতে পারো এই জন্য প্রতিটি মমিন এক একজন সত্যের সাক্ষী ইসলামের মধ্যে বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই বিভিন্ন ধর্মের মধ্যে কোন ধর্মে আছে বাড়াবাড়ি কোন ধর্মে আছে ছাড়াছাড়ি ইসলাম সেদিক থেকে মধ্যম পন্থায় অবস্থান করছে মুসলিমদের আকিদা এহুদি খ্রিস্টানদের আকিদার মাঝামাঝি এহুদির মধ্যে আছে বাড়াবাড়ি খ্রিস্টানদের মধ্যে আছে সারাসারি এবং উভয় পক্ষই আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে এহুদিরাও পরিবর্তন করেছে খ্রিস্টানরাও পরিবর্তন করেছে এহুদিরা বাড়াবাড়ি করতে করতে নবীদেরকে হত্যা করেছে জেলে ঢুকিয়েছে ইহুদু কাতালুল আম্বিয়া ওয়াসাজালাহুম ফিদালিকে হাফিলুন এহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে অনেক নবীদেরকে তারা জেলে ঢুকিয়েছে ফাহুম আদাউল হককে ওয়াল খাইর সুতরাং এহুদি জাতি এরা হকের দুশ্মন এবং কল্যাণের দুশ্মন ইহুদিরা ঈসা আলাহিসামকে হত্যার চক্রান্ত করেছিল খ্রিস্টানরা চক্রান্ত করেছিল আবার ইহুদিরা ইয়াহিয়া আলাহিসামকে হত্যা করেছে জাকারিয়া আলাহিসামকে হত্যা করেছে কারণ এই নবীরা ওদের অন্যায়ের বিরুদ্ধে ওদের মন কারাতের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই জন্যই এরা নবীদেরকে হত্যা করেছে কোরআনুল করিম আল্লাহ সুবহান তার সম্পর্কে বলছেন সুরা মায়দার আয়াত لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا আমরা বনে ইসরায়েলদের থেকে পাকা অঙ্গীকার নিয়েছিলাম ওয়ারসালনা ইলাইহিম রসুলান এবং আমরা তাদের প্রতি রসুল প্রেরণ করেছিলাম আল্লাহ যখনই তাদের কাছে রসুলগুন আগমন করেছেন এমন কিছু বিধান নিয়ে যে বিধানের কিছু তাদের কাছে অপছন্দনীয় হয়েছে তাদের প্রবৃত্তি তাদের নফস তা গ্রহণ করতে চায় না কাদ্দাবু ফারিক তখন আন কাদ্দাবু ও ফারিক তুলুন নবীদের মধ্যে তারা কতকগুলোকে হত্যা করেছে এবং কতকগুলো নবীকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে মিথ্যাবাদী বলে তারা সমাজে তাদেরকে খাটো করেছে তাদেরকে পরিচিত করেছে কোরআনের আরাক আয়াত সুরা আল ইমরানের আয়াত এখানে বলা হচ্ছে ইন্নাল্লাদিন আয়াত ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন তুলুন ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ তারা বলছেন যারা আল্লাহর নিদর্শন এবং আল্লাহর আয়াতের সঙ্গে কুফুরি করে বেগাইর হাক্কিন এবং অন্যায় ভাবে যারা নবীদেরকে হত্যা করে নাস এবং যে মানুষেরা মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে ন্যায়ের উপরে থাকার জন্য আহ্বান করে আদেশ করে তাদেরকে তারা হত্যা করেছে আদা বিন আলিম আল্লাহ তারা বলছেন আপনি ওদেরকে সুসংবাদ দিন মর্মান্তুত কষ্টদায়ক শাস্তির দিকে সুসংবাদ দিন এটা এরকমই যেরকম বাচ্চারা দুষ্টমি করলে তখন বাবারা বলে কি যে ঠিক আছে এই কাজটা করো এমন পিটা দেব তখন মজা বুঝবি তো পিটান দিলে কি মজা বুঝে নাকি পিটান দিলে শাস্তি বুঝে বলা হচ্ছে এমন পিটান পিটা বুঝে একেবারে মজা বুঝবি তখন তা আল্লাহ তারা এখানে ওদের সঙ্গে কৌতুক করেছেন বাবাসির হুম্বি আদা বিন আলিম ওদেরকে মর্মান্তুদ শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন কারণ তারা আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং তারা আল্লাহর নবীদেরকে জাদুঘর বলেছে পাগল বলেছে এই জন্য আল্লাহ তারা কোরআনের আর এক জায়গায় বলেছেন সুরায় কাহাফে বলেছেন কাবুরাত কালিমাতান তাখরুজুমিন আফওয়াহিহিম যে তাদের মুখের থেকে যে কথা বের হচ্ছে নবীদেরকে জাদুঘর বলা নবীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যাবাদী বলা এটা বড় অন্যায় কাবুরাত এটা বড় মারাত্মক কথা তারা বলে ফেলেছে তারা মিথ্যা কথাই বলছে এরপরে কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তালা ইহুদিদের বিরুদ্ধে বলেছেন তারা সোলাইমান আলাইসালামকে বলতেন যে সোলাইমান যে রাষ্ট্র পরিচালনা করেন এটা জাদুর মাধ্যমে এবং ঘটনাক্রমে সোলাইমান আলহি সালাতাম এর সময় ছিল জাদুঘরদের প্রভাব উনি জাদুর বই পুস্তকগুলোকে জমা করে এক জায়গায় পুঁতে রেখেছিলেন ওনার সিংহাসনের কাছাকাছি কোনো জায়গায় ওনার মৃত্যুর পরে শয়তানরা বলে সুযোগ শয়তানরা এসে ওদের আলেমদেরকে ওদের নেতাদেরকে জানিয়ে দিল যে দেখো সোলাইমান যে তোমাদের উপর রাজত্ব করেছে সমস্ত মাখলুক তার আনুগত্য করেছে এর কারণ কি তোমরা জানো এর কারণ উনি নবী সেই হিসাবে না ওনার কাছে বিশাল জাদুর ভান্ডার ছিল বিশ্বাস না করলে ওখানে খুঁজে দেখো তারা ওটা খুঁড়ে ফেললো খুঁড়ে গিয়ে তারা ঠিকই জাদুর কিতাবের একটা খাজানা পেল জাদুর বই পুস্তক জাদুর যা কিছু সব পাইল তারা তখন তারা বুঝলো যে ঠিকই সোলাইমান আসলাম কোন নবী ছিলেন না বরং তিনি জাদুর মাধ্যমে আমাদেরকে দিন জাতিকে এবং অন্যান্য মখলুকাতকে অধীনস্থ করে রেখেছিলেন আল্লাহ সুবহান তার প্রতিবাদ করলেন কোরআনের সুরা বাকারার এ আয়াত আল্লাহ তারা বিস্তারিত করে নাজিল করলেন সুলাইমান যুগে অর্থাৎ তারপরে শয়তানরা যা কিছু পাঠ করেছে ওই লোকেরা তার অনুসরণ করেছে আমা কাফারা সুলাইমান সুলাইমান আলাইহ ইসলাম কুফুরি করেন নাই বোঝা গেল জাদু শিখা জাদু করা কি আল্লাহ তারা আগে বললেন জাদু সম্পর্কে এরপরে তারা সোলাইমানকে জাদুঘর বলেছিল কাফের তো বলে নাই আল্লাহ তারা বললেন যে অমা কাফারা সুলাইমান সুলাইমান আলাই ইসলাম কুফরি করেন নাই কাফের হন নাই কাফারু বরং শয়তানরা কুফুরি করেছে তারা মানুষদেরকে সেহের জাদু শিখিয়েছে আমা উংজিলা আলাল মালা বাবিলা হারুত আওয়া মারুত এবং তারা মানুষদেরকে শিক্ষা দিয়েছে ওই জিনিস যা আল্লাহ তারা নাজিল করেছিলেন দুইজন ফেরেস্তার উপরে বাবুল এলাকায় হারুত এবং মারুতের প্রতি মূলত হারুত এবং মারুতকে আল্লাহ তারা এই জাদুর বিদ্যা দিয়ে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য এটা বিস্তারিত এখানে আছে وما يعلمان من احد حتى يقولا তারা মানুষকে বলতেন পরিষ্কার যে দেখো আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে এসেছি কাজে তোমরা কুফুরি করো না জাদু শিখো না তারপরেও লোকেরা শিখতো কি শিখতো ফাইয়াতা আল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি তারা ওই ফেরেস্তাদের থেকে শিখত এমন জিনিস যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় মিন আহাদিন ইল্লাহ তবে এটা তোমাদের বিশ্বাস করতে হবে যে তারা এর জাদুর মাধ্যমেও কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া তো এটা জানার পরেও তারা জাদু শিখত আল্লাহ তারা এমন জিনিস শিখত যা তাদের ক্ষতি করত উপকারে তাদের আসবে না ওয়ালাকাদ আলিমু লামানিস তারাহমা লাহু আল্লাহ তারা বলছেন যে তারা নিশ্চয় জেনেছিল যে তারা যে জিনিসকে ক্রয় করছে এতে তাদের আখেরাতে কোনো হিস্সা থাকবে না ওয়ালাবি সামা সারাউবিহি আনফুসুহুম আনফুসাহুম লাউকানু ইয়ালামুন তারা যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করছে এটা বড় খারাপ জিনিস তো জাদু সম্পর্কে আল্লাহ তারা এরকম বললেন এবং সোলাইমান আলাইহ সালাম যে জাদু করেন নাই বা জাদু দিয়ে শাসন চালান নাই সে বিষয়টা আল্লাহ তারা ক্লিয়ার করে দিলেন কিন্তু ইয়াহুদিরা এই কুফাররা সোলাইমান আলাইসালামকে জাদুকর বলে আখ্যায়িত করেছে অপরদিকে আমরা দেখি খ্রিস্টানরা তারা একদিকে ছাড়াছাড়িও করেছে বাড়াবাড়িও করেছে তারা ঈসা আলাইহ সালাতামকে আকিদার দিক থেকে তারা বিশ্বাস করত আন্নাহু ইলাহু ইবনু ইলাহ তিনি নিজে আল্লাহ আল্লাহর পুত্র আল্লাহ ওদের আকিদা বিভিন্ন ভাবে আছে খ্রিস্টানদের আকিদা হচ্ছে ইন্নাল্লাহ সালাসা তিনটা শক্তি মিলে হচ্ছে আল্লাহ আল্লাহ কোন একক সত্তার নাম নয় আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয় সালিসুল সালাসা ঈসা আলাইসালাম আল্লাহ এই তিনের মাধ্যমে তিনের সমন্বয় হচ্ছে আল্লাহ সেই হিসেবে আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয় আবার তারা বিশ্বাস করত ঈসা আলাহিসাল্লাম আল্লাহর পুত্র কোরআনুল করিমে আল্লাহ সুবাহান এই ইহুদি খ্রিস্টানদের উভয় জাতিকে কাফের এবং গুমরা বলে আখ্যায়িত করেছেন সুরায় বা তওবার এই আয়াতগুলো স্পষ্ট করছে ওয়াকালাতিল ইয়াহুদু ওজায়ের ইবনুল্লাহ এহুদিরা বলতো ওজায়ের আল্লাহর পুত্র ওজায়ের একজন নবী ছিলেন তিনি একটা ময়দান দিয়ে যাচ্ছিলেন যেখানে আল্লাহ তালা কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন তো ওখান দিয়ে যাওয়ার সময় উনি মনে মনে ভাবলেন কেইফাইহ ইল্লাহু আধি বাদা মৌতিহা এই জনপথ ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ কেমনে জীবিত করবেন তো ওনার মনে মনে এই চিন্তা আসলো মূলত আল্লাহর এই সৃষ্টি করাকে অস্বীকার করেন নাই পদ্ধতির বিষয়টা কিভাবে জীবিত করবেন আল্লাহ তালা তো আলিম বিদাদি সুদূর মনের খবর জানেন উনি নবী নবীর মধ্যে যদি এরকম কোন বিষয় চলে আসে এটা মারাত্মক জিনিস আল্লাহ তারা সঙ্গে সঙ্গে বললেন মুহতু মর মরে গেলেন ওনার সঙ্গে খাবার দাবার ছিল আর একটা গাধা ছিল গাধার পিঠে সবার ছিলেন একশো বছর পরে ওনাকে আল্লাহ তারা জীবিত করলেন এরপরে ওনাকে আল্লাহ জিজ্ঞেস করলেন কতক্ষণ পরে উঠলা উনি বললেন যে একদিন বা তার আধা দিন মনে করেন হয়তো সকালবেলা মরে গেছিলেন আসরের সময় উঠলেন তো যদি ওই খুচরা সময় না ধরা হয় তাহলে পুরো একদিন আর খুচরাটুকু বাদ দিলে মানে ধরলে আধা দিন বা তার চেয়ে একটু বেশি উনি বললেন ইয়মান একদিন বা একদিনের কিছু অংশ আল্লাহ তারা বললেন তোমার গাদার দিকে তাকাও দেখে যে গাদা মরে পচে গলে ওর গোস্তের কোন চিহ্ন নাই হাড্ডিগুলো সাদা হয়ে আছে মনে হয় যেন কত বছর আগের জন্য এরপরে অপর দিকে বললেন তোমার খাদ্যের দিকে তাকাও খাদ্য আল্লাহ নষ্ট করেন নাই তো খাদ্য যেরকম খাবার সেরকম ছিল যে ওনাকে আল্লাহ তারা একশো বছর পরে জীবিত করলেন এরপর অনেক কাহিনী আছে উনি একশো বছর পর যখন ঘরে গেলেন তখন কি হলো কিছু স্থানে দেওয়া হয় সেখানে মিথ্যাও আছে সেগুলো বক্তারা ওয়াজ করে ওগুলো বলে খারাপ খামাকে আপনাদেরকে নষ্ট করে লাভ নাই বক্তারা বলে যে উনি যখন গেলেন বাড়িতে ওনার বউ তাকে চিনে না স্থান দেয় না তাই অনেক কাহিনী আছে কিন্তু কোরআনে এতটুকু বলা আছে যে একশো বছর পরে আল্লাহ তারা ওনাকে জীবিত করেছেন যেহেতু একশো বছর পরে জীবিত হলেন কাজে উনি আল্লাহর পুত্র আল্লাহর পুত্র এটা ইহুদিরা সঙ্গে সঙ্গে ফতুয়া দিল সেই শাহ সেখানে যে ওয়াকালাতিল ইয়াহুদু ওজায়রুন ইবনুল্লাহ ইহুদিরা বলে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ আর খ্রিস্টানরা বলল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ذلك بأن ذلك قول قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل এরা এদের মুখের কথা এগুলো এবং তাদের এই কথাগুলো পূর্বের কাফেরদের সঙ্গে মিলে আল্লাহ তারা বলছেন যে আল্লাহ তারা ওদের ধ্বংস করুন ওরা কোথায় ফিরে যাচ্ছে ওরা ওদের আহবার এবং রোহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে আহবার আলেম পণ্ডিত ব্যক্তি শিক্ষিতরা আর রোহবান হচ্ছে আবেদে জাহেল অশিক্ষিত আবেদ আমাদের সমাজেও দুই রকম লোক পাওয়া যায় একদল হচ্ছে শাসক গোষ্ঠী আর একদল হচ্ছে যাজক গোষ্ঠী এই যাজকদের মধ্যে দুই রকম এক পথ শিক্ষিত আলেম আর একদল অশিক্ষিত আবেদে জাহিল মূর্খ আবেদ একদল আলেম যারা এই মূর্খ জাহেলদেরকে যারা গোমরা করছে আর একদল হচ্ছে যারা জাহেল এবাদত করছে আল্লাহ নবীর সুন্না সম্পর্কে কোনো কিছু জানে না মানুষেরা এদেরকে রব বানিয়েছে মানুষ মানুষের রব হয়ে যায় কিভাবে হয়ে যায় রবের যে কাজ সেই কাজ যদি কোনো ব্যক্তি করে আর মানুষের তাকে মানে তাহলে সে ব্যক্তি কি হয়ে যায় এই মানুষগুলোর রব হয়ে যায় এই রবগুলো মানুষগুলোর রব হয়ে যায় যদিও সে মুখে স্বীকার করে না এর জ্বলন্ত প্রমাণ তিরমিজি হিসেবে হাদিস আল্লাহর নবীর দরবারে আদি ইবনে হাতেম হাতেম তাইর পুত্র আদি ইসলাম গ্রহণ করার জন্য আসলেন তখনও তার গলায় পুরুষ ঝুলানো ছিল অফি অনুকেইয়া সলিব তার গলায় পুরুষ ঝুলানো ছিল আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবী তখন হয়তো এই আয়াত তেলাওয়াত করছিলেন ইত্তাখাজু আহবার আহম রহবান আহম আর মিন্দুনিল্লা ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে ওদের পীর বুজুর্গদেরকে ওদের শাসকদেরকে আর ওদের আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে আদি এমনি হাতেম বললেন যে না ইয়ারসুল্লাহ বিষয়টা আমি বিশ্বাস করি না আমি এহুদি ছিলাম তাওরাত সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে খ্রিস্টান এখন আছি ইঞ্জিল সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে খ্রিস্টান এহুদিদের সম্পর্কে আমার জানা আছে এহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে নবীদেরকে রব বানায় নাই আল্লাহ রসুল সাল আলহ্লাম বললেন আচ্ছা বলো এহুদি আলেমেরা যেটা বলে হালাল আর যেটা বলে হারাম এহুদিরা তাদের কথা মতো এটা মেনে নেয় কিনা হ্যাঁ তা তো মেনে নেয় এক্ষেত্রে আল্লাহর বিধান কি তারা যাচাই করে কিনা না তা যাচাই করে না এহুদি আলেম বললে ওটা কি তারা মেনে নেয় খ্রিস্টানরাও একই অবস্থা আলেমরা যেটা সত্য বলে হক বলে ওটা হক যেটা বাতিল বলে সেটা বাতিল আলেমরা যেটা হালাল বলে ওটা হালাল যেটা হারাম বলে ওটা হারাম এবারে আল্লাহ রসুল সাল্লাম বললেন যদি তাই হয় তো হালাল এবং হারাম ঘোষণা করার মালিককে এখন যখন তোমাদের ওই আলেমরা হালাল হারাম ঘোষণা করছে আর তোমরা এটাকে মেনে নিচ্ছ তো তারা নিজেরা রবের আসনে বসেছে আর তোমরা তাদেরকে রব হিসাবে মেনে নিয়েছ এই হল আহবার এবং রুহবানকে রব বানানোর অর্থ এটা ব্যাখ্যা দিয়ে দিলেন পরিষ্কার হয়ে গেল মানুষ মানুষের রব কিভাবে হয় ফেরাউন নিজেকে রব দাবি করছে এই অর্থেই নতুবা ফেরাউনের পক্ষে দাবি করা সম্ভব ছিল না যে সে আসমানের রব আসমান জমিনের রব চন্দ্র সূর্যের রব এটা দাবি করলে লোকেরা মানত লোকেরা বিশ্বাস করত না কারণ তুমি যদি চন্দ্র সূর্যের মালিক হও তা ঠিক আছে একদিন পিছিয়ে দাও চন্দ্র সূর্য একটু বিলম্ব করে উঠো এ সমস্ত ওরা বুঝে যে এগুলো না এরা রব দাবি করেছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌমত্বের মালিক এবং মিশর ভূখণ্ডের কমান্ড দাতা বিধানদাতা এই হিসেবে এরা রব ছিল ঠিক একই কায়দায় আমাদের মধ্যেও এই রব এবং আহবার আছে আহবার এবং রুহবান আছে আমাদের সমাজে এখন যারা এই আল্লাহর আইনকে সিরিয়াল হবে সিরিজ আকারে পরিবর্তন করছে একের পর এক পরিবর্তন করছে একের পর এক আঘাত করে যাচ্ছে এবং মানুষেরা এগুলোকে সমর্থন করছে মেনে নিচ্ছে এই লোকগুলো কি হচ্ছে এদের রব এই গুলোকে মেনে নিচ্ছে আমাদের সমাজে এখন বহু ইলা বহু রবের শাসন চলছে এক রবের শাসন চলে না এই সবগুলো ইলা হয়ে গেছে রব হয়ে গেছে যারা আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না আল্লাহর বিধানকে যারা চ্যালেঞ্জ করে আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে আল্লাহর বিধানকে যারা ভুল বলে আখ্যায়িত করছে অথবা আল্লাহর বিধান ঠিক আছে কিন্তু এই যুগে চলে না অথবা আল্লাহর বিধান ঠিক আছে কিন্তু মানুষের জন্য এর চেয়ে ওইটা উপকারী বেশি এই জাতীয় যে কোনো আকিদা পোষণ করবে সে ব্যক্তি কাফের এবং মুরতাদ সে ব্যক্তি কি একদল আহবার এবং রোহবাদ একদল সেকুলার আর একদল আলেম আছে পপুলার এরা কারা এরা জানে যেগুলো কুফুরি মতবাদ কিন্তু এগুলো বললে পরে এদেরকে ওরা ভ্যাট দিবে না দাওয়াত দিবে না বাবার মৃত্যুবার্ষিকীতে আর দাওয়াত দিবে না সংসদ ভবনে কোরআন শরীফ পড়ার জন্য আর দাওয়াত দিবে না এরকম ভাবে ওদের সামাজিক জীবন এদেরকে আর কোন সময় অংশগ্রহণ করতে দিবে না এদেরকে বরং মৌলবাদী বলবে এই ভয়েতে ওরা জানে সত্য কি এটা যে সেকুলারিজম যে ইসলামে না এটা কুফুরি মতবাদ এটা এদেশে আমরা জানে না সবাই সবাই জানে তারপরও কিছু বলছে না কি জন্য তাহলে এদের কাছে প্রিয় হওয়া যাবে না এই জাতীয় আলেমদেরকে বলা হয় পপুলার আলেম ওরা হচ্ছে সেকুলার এরা কি পপুলার মানে কি জনপ্রিয় হতে চায় এই জন্যই এরা জেহাদের অর্থ আসতে একটু ঘুরেই দেয় তাতে ওরা খুশি হয় এরা হয়তো আসমানের উপরে কথা বলবে নইলে কোথায় জমিনের নিচের কথা বলবে কারণ এইগুলো বললে কুফাররা কিছু বলবে না ওরা তো এটাই চায় ওরা ধর্মের বিরুদ্ধে না সবটার বিরুদ্ধে না ওরা চায় যে ধর্ম ঠিক আছে মসজিদে থাকুক এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই রাষ্ট্রের মধ্যে যেন ওরা কোনো হস্তক্ষেপ না করে এখন ওই বিষয়গুলো যদি আপনি বাদ দিয়ে বলেন তাহলে মাশাল্লাহ আপনার কাছে ওরা সবাই হাদিয়ে তোফা নিয়ে আসবে আমাদের হুজুর কত ভালো মানুষ জানেন হয়তো আসমানের উপরে উঠে দৌড় দেয় আর নইলে মাটির নিচে দৌড় দেয় মানে কবরের বয়ান করে হাসরের বয়ান করে জান্নাতের বয়ান করে জাহান্ন বয়ান করে আর নইলে আল্লাহ তালা খাদ্য দেওয়ার মানে রিজিকদার মালিক এইগুলো বয়ন করে ঠিক আছে আমরা বলি এগুলো তো বয়ান দরকার আছে কিন্তু শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া আর জমিনের উপরের অংশ বাদ দিয়ে দেওয়া এই যে কাজটা করে এরা কারা করে এরা জানে নবীওয়ালা কাজ এটা কথা প্রায় শোনা যায় নবীওয়ালা কাজ কি কোরআনকে জিজ্ঞেস করো কোরআন একাধিক জায়গায় বলেছে বিল হুদা দিন দীনিল হক লিইয়ুযহিরাহু আলা কুল্লিহি আল্লাহ তালা নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন হেদায়েত এবং দিন হক দিয়ে কি জন্য যাতে করে উনি আসমানের উপরে কথা বলবেন না জমিনের নিচে কথা বলবেন পরিষ্কার বলা আছে লিউজ হেরাহু আলাদ্দিন কুল্লিহি যাতে করে সমস্ত মতবাদ এবং সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করতে পারেন আল্লাহ তারা সেজন্য তাদেরকে দিনে হক দিয়ে প্রেরণ করেছেন এখন দিনকে বিজয়ী করার কথা বললে সে আর পপুলার হতে পারবে সে কি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় জনগণের কাছে প্রিয় তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নির্যাতন করা হয়েছে বের করে দেওয়া হয়েছে হত্যা করা চক্রান্ত করা হয়েছে এদেরকে করে নাকি জন্য এদেরকে কুফাররা সব জায়গায় যাওয়ার অনুমতি দেয় কি জন্য কারণ একটা অংশ বাদ দিয়েছে তারা একটা অংশ ওই অংশটা যদি পরিষ্কার করে বলা শুরু করে যখন বলা শুরু করবে তখন থেকে সব দেশের ভিসা বন্ধ হয়ে যাবে তখন থেকে কুফাররা আর এদেরকে ভ্যাট দিবে না হাদিয়ে তোফাও দিবে না এই জন্য খানকাগুলো বন্ধ হয়ে যাবে দরগাগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য মনে রাখতে হবে যে এই পপুলার এবং সেকুলার এই দুই দল লোক আমাদের সামনে আছে আর তৃতীয় আর এক দল মানুষ আছে অল্প সংখ্যক লোক এরা পিওর কয় ভাগ করলাম একটা হচ্ছে সেকুলার আর একটা কি পপুলার আর দল কি পিওর মুসলিম এই পিওর মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য এবং এটা যে নগণ্য হবে এটা আল্লাহ রসুল বলে গেছেন বাদাল ইসলাম গরিবান ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে আমার দেশের হুজুরা অর্থ করে গরিবদের মাধ্যমে এই গরিব বাংলা গরিব না এটা আরবি গরিব এই গরিবের অর্থ হচ্ছে অপরিচিত অর্থাৎ ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে যখন ইসলামকে কেউ চিনত না ইসলামকে জানত না বাদা গরিবান এবং সেই যে অপরিচিত অবস্থায় শুরু হয়েছে ইসলাম আবার সে অবস্থায় ফিরে যাবে ইসলামকে কেউ চিনবে না খুব অল্প সংখ্যক লোকেরা ইসলামকে চিনবে বাকিরা ইসলামকে পরিবর্তন করবে কেউ সেকুলার ইসলাম কেউ পপুলার ইসলাম কেউ সমাজতন্ত্রের ইসলাম কেউ গণতন্ত্রের ইসলাম কেউ রাজতন্ত্রের ইসলাম বিভিন্ন কেউ জাতীয়তাবাদের ইসলাম এই সব ইসলাম নিয়ে থাকবে এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই পিওর মুসলিম হতে হবে আর সেই মুসলিম যারা তারা পরীক্ষার সম্মুখীন অবশ্যই হবে ঘরের থেকে সমাজের থেকে রাষ্ট্রের থেকে সব রকম বাধা তারা সম্মুখীন হবে এই বাধাকে মোকাবেলা করে যারা সামনে চলবে তারা হবে কি এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তো ইয়াসের পরিবার উপর নির্যাতন হলো আম্মারকে নির্যাতন করা হলো সুমাইয়াকে হত্যা করা হলো বেলালকে নির্যাতন করা হলো আল্লাহ রসুলকে হত্যা করার চক্রান্ত করা হলো শেষ পর্যন্ত বের করে দেওয়া হলো এইভাবে যে ব্যক্তি সত্যিকার অর্থে হকের উপরে থাকবে পিওর মুসলিম হবে তার এই বাধাগুলো আসবে এবং সেই বাধাগুলো মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আল্লাহ তারা সেজন্যই বলছেন ইত্তাখাজু আহবার আহম আরহবান আহম আর মিংদুনিল্লাহি যে ওরা ওদের অলি বুজুর্গদেরকে আহবার এবং রহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে মারিয়াম আর মাসিবনে মারিয়মকেও তারা রব বানিয়েছে আল্লাহ বোধ রব বানিয়েছে অথচ ইসালাম এটা বলতে বলেন নাই আমা উমেরু ইল্লা আবুদু অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র এক ইলাহের ইবাদত করার জন্য লা তিনি ছাড়া আর কোন ইলাহ নেই সুবহানাহু আম্মা ইউশরিকুন তারা আল্লাহর সঙ্গে যেগুলোকে শরিক করছে এর থেকে আল্লাহ তারা মুক্ত এইভাবে এরা বাড়াবাড়ি করেছে এরা সীমালঙ্ঘন করেছে আল্লাহ সুবাহ এদেরকে কোন এক ঘটনার ব্যাপারে হুকুম করলে একটা গরু জবাই করো একজন লোক একটা লোককে হত্যা করেছে মানে ইসরায়েলদের হত্যার বিচার গেল মুসা আলাই ইসলামের কাছে বোঝা গেল মুসা আলাই যেটা বললাম নবীরাই বিচার করতেন নবীরা শাসন করতেন মৌসা আলাই ইসলামের কাছে বিচার চলে গেল উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা বললেন যে একটা গরু জবাই করো গরু জবাই করে গরুটার কিছু অংশ ওর গায়ে লাগিয়ে দাও মৃত্যু ব্যক্তির গায়ে ও বলে দিবে যে কে ওকে হত্যা করেছে কারণ মূলত যে হত্যা করেছে সে নিজেই এসে মুসার কাছে আবেদন করেছিল তার চাচা হোক বাজাই হোক একটা মেয়ে ছিল এই মেয়েটা বিয়ে করার জন্য তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু চাচা ওর কাছে দিবে না এই জন্য চাচাকে হত্যা করে নিজেই অভিভাবক হয়ে নিয়ে বিয়ে করবে এই ছিল পরিকল্পনা হয়তো এই জন্য হত্যা করলো আল্লাহ নবী মুসার কাছে বিচার চলে আসলো মুসার আসসালাম আল্লাহর থেকে অনুমতি প্রাপ্ত হয়ে বললেন যে একটা গরু জবাই করে গায়ে লাগিয়ে দাও ও বলে দিবে কাকে কে তাকে হত্যা করেছে এবারে বনে ইসরায়েলদের বাড়াবাড়ি দেখেন কেমন হচ্ছে কোরআন আয়াত আছে এই বাকারা এই অনুসারী নাম বাকারা মানে গাভী ওই যে গাভী জবাই করতে বলেছিলেন সেই নাম অনুসারে বাকারা আল্লাহ তোমাদেরকে হুকুম করেছেন একটা বাকারা জবাই করার জন্য গাভী জবাই করার জন্য কলু আতাত্তা হিজুনা হুজুয়া ওরা বলল কি আপনি আমাদের সঙ্গে কৌতুক করছেন নবী একটা হুকুম দিলেন বলছে আপনি আমাদের কৌতুক করছেন মজাক করতেছেন জাহিলিন আমি আল্লাহর কাছে পানা চাই জাহেল হওয়ার থেকে মাহিয়া আচ্ছা ঠিক আছে বুঝলাম আল্লাহ কাছে একটু দোয়া করুন তো আল্লাহ কাছে জানুন তো যে আল্লাহ তারা যে গাভীটা জবাই করতে বলেছেন এটা কি বয়সের হবে মোসার আসলাম আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তালা বল করা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল্লাউনুহা তাসুরুন নাজিরিন এই বাকারা হবে বাকারাতুন সাফরাউ হলুদ বর্ণের ফাকিউন লাউনুহা যার যার রং একেবারে উজ্জ্বল হবে তাসুরুন নাজরিন যে কেহ দর্শককে যে কোনো দর্শককে তার এই কালার আনন্দিত করবে قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إلى إن شاء الله لمهتدون আবার বলল মৌসা এরকম গাভী তো আমার কাছে অনেক আছে তো আল্লাহকে জিজ্ঞেস করো এটা কেমন গাভী হবে মানে এটা কাজে লাগানো হয়েছে এমন গাভী হতে হবে না কখনো কাজে লাগানো হয় নাই এমন হতে হবে এভাবে প্রশ্ন করতে লাগবে একের পর এক এইবার অবশ্য বলেছে ওয়াইন্না ইনশা আল্লাহু লামহতাদুন আমরা ইনশা আল্লাহ মানে আল্লাহ চাহে তো হেদায়ত প্রাপ্ত হব মুসা সাল্লাম সালাম বলেন ইন্নাহু ইয়াকুল ইন্না বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা যে আল্লাহ তারা বলছেন এটা এমন গাভী হবে যে গাভী কখনো কাজ করে নাই কাজে লাগানো হয় না হাল চাষ করে নাই কোনো পানি সেচের কাজ করে নাই একেবারে যেটা নির্দোষ লাশিয়া যার মধ্যে কোন রকম রং মানে অন্য কোনো কালার নেই অন্য কোনো দোষ টোষ কিচ্ছু নাই দাগ নাই এরকম হতে হবে এইভাবে তারা প্রশ্ন করে করে এক কঠিন অবস্থার দিকে এখন গাবি তারা তালাশ করতে শুরু করলো গাবি তালাশ করে কোথাও পাচ্ছে না তো এইভাবে এরপরে আল্লাহ তালার নির্দেশেই একটা গাভী পাওয়া গেল সে গাভী একটা এতিম বাচ্চার আর তার মা আছে ওই গাভী কিনতে গেলে তারা বুঝতে পারলো আল্লাহ তালা ওদেরকে জানিয়ে দিলেন যে এরা যত মূল্য হোক নিবে এরা দাম বলে আরো বলে ঠিক আছে আরো বাড়তে হবে শেষ পর্যন্ত দেখা যায় যে এই গাভী জবাই করতে গিয়ে দাম নির্ধারণ করা হলো ওই গাভীটাকে জবাই করলে পরে তার চামড়ায় যে পরিমাণ স্বর্ণমুদ্রা ধরে ওই পরিমাণ স্বর্ণমুদ্রা দিবে তারপরে এটা বিক্রি করা হবে এই যে কঠিন করলো একটা আল্লাহ হুকুম ছিল এখানে যে কোনো একটা গাভীকে জবাই করে গায়ে লাগিয়ে দিলে বলে দিত এরা এরপরে জবাই করলো তারপরে লেজের অংশ নিয়ে লাগাই দিল সে দাঁড়ায় বলল যে ওই যে চাস্তু ভাই তার কথা বলে দিল যে সে এটাকে হত্যা করেছে যাই হোক এই যে বিষয়গুলো আছে আল্লাহ তালা এখানে দেখাচ্ছেন যে এই ইহুদি খ্রিস্টানরা কিভাবে বাড়াবাড়ি করেছিল তার কিছু দৃষ্টান্ত আমাদেরকে জানিয়ে দিলেন ইসলাম ধর্মের মধ্যে এরকম কোনো বিষয় নেই ইহুদি খ্রিস্টানরা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করত বড় মানুষদের বিচার করতো না গরিবদের বিচার করত এ কারণেই ইসলাম যখন আসলো তখন দেখা যায় আল্লাহ রসুলকে তার আবেদন করলো যে রসুল আল্লাহ আমরা আপনার কথা শুনতে চাই তবে ওই যে বিলাল হাফসি সালমা তারপরে সোহাইব রুমি এই গরিব সাহাবিরা যে থাকে ওদের সাথে বসতে আমাদের কি হয় না আমাদের মান সম্মান নষ্ট হবে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম তাদের জন্য নির্ধারণ করলেন একটা নির্দিষ্ট সময় যে ঠিক আছে এটা দিন প্রচারের জন্যই আল্লাহ রসুল এদেরকে নিয়ে বসে আছেন একজন অন্ধ সাহাবি তার বিষয়টা জানা ছিল না ওলা যারা তারা তো দেখতেছেন তারা অন্য জায়গায় সরে গেছেন অন্ধ সাহাবি যখন দেখলেন যে এইখানে লোকদেরকে নিয়ে বসে আছেন উনি দেখেন নাই উনি ওনার আগের নিয়ম অনুযায়ী বলছেন ইয়া রাসুল্লাহ আল্লিম নিমিম্মা আল্লাহ কাল্লাহ হে নবী আল্লাহ তারা আপনাকে যা শিক্ষা দিয়েছেন ওর থেকে আমাকে কিছু শিক্ষা দেন সাহাবিদের কি সুন্দর প্রশ্ন আপনার নিজের যোগ্যতা না আল্লাহ তালা আপনাকে যেটা শিক্ষা দান করেছেন ওখান থেকে আমাকে কিছু দেন তো আল্লাহর নবীদেরকে নিয়ে বসে আছেন এই সময় এই সাহাবির আগমনটা আল্লাহর নবী বেশি পছন্দ করেন নাই তো মানুষ যদি বিরক্ত হয় তো কি হয় চেহারাটা মলিন হয়ে যায় কপালে ভাস পরে এরপরে ভরুটা সংকুচিত হয়ে যায় এইটাকে আরবিতে বলে আবাসা কি বলা হয় মানে মলিন চেহারা এক কথায় চেহারা মলিন হয়ে যায় বিরক্ত হওয়া আল্লাহর নবী ওই সাহাবিকে ভাগাই দিলেন ওই সাহাবি গিয়ে আল্লাহ কাছে দোয়া করতে যে আল্লাহ কি অন্যায় করলাম নবী কেন ভাগাই তার তো এত কিছু জানা নাই সঙ্গে সঙ্গে আয়াত নাজির হয়ে গেল কোরআনের তিরিশ পাড়ার ভিতরে আছে তিরিশ নম্বর পাড়ার ভিতরে আবাসাওয়া তাওয়াল্লা আংজা আহুল আমা আবাসা সে তার চেহারা মলিন করেছে তুমি তোমার চেহারা মলিন করেছে এরকম না বলছেন কি আবাসা মানে সে আবাস আওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিয়েছে আনজা আহুল আমা যে তার কাছে একজন অন্ধ এসেছে এরপরে আল্লাহ তারা কি বলেন শুনুন তুমি কি জানো এই তুমি এসে গেছে তাহলে আগেরটা ওরকম বিরক্ত হলে মানুষ আরেক দিকে ফিরে কি করে তাকে বকা দেয় এটা আল্লাহ রসুলকে বকা দেওয়া হচ্ছে আবাসা সে তার চেহারা ফিরে নিয়েছে মলিন করেছে তাওয়াল্লা মুখ ফিরে নিয়েছে তার কাছে একজন অন্ধ এসেছে এই জন্য অমায়ুদ্রিকা তুমি কি জানো আল্লাহ হয়তো ওই লোকটা তার আত্মাকে শুদ্ধ করবে পরিচ্ছন্ন করবে সেই মুক্ত হবে অথবা সে নসিহাত গ্রহণ করবে এবং নসিহাত তাকে উপকার করবে আম্মা মানিস্তাক না অপরদিকে যারা আল্লাহর থেকে বিমুখ ফাংতালাহু তা শ্রদ্ধা আপনি তাদের পিছনে পড়ে আছেন অমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা আপনার তো কোনো ক্ষতি নাই তারা যদি ফিরে না আসে তারা যদি নিজেদের আত্মাকে শুদ্ধ না করে আপনার তো ক্ষতি নাই ওয়াম্মামান যা ইয়েসাহা যা আপনার কাছে দৌড়ে আসলো অহু ইয়াকশা সে আল্লাহকে ভয় করে ফান্তা আনহু তালাহা আপনি তার থেকে মুখ ফিরে নিচ্ছেন এই যে অবস্থাটা আয়াতগুলো পড়লে বুঝতেছেন যে কেমন বকারা দিল আল্লাহ তালা এতে বুঝা গেল যে আল্লাহর নবী সাল্লাম হেদায়ত দেওয়ার মালিক না হেদায়ত দেওয়ার মালিক কে এই আকিদাগুলো পরিষ্কার রাখা এর পরের থেকে আল্লাহর নবী যখন ওই সাহাবিকে দেখতেন তখনই তাকে বুকে জড়িয়ে নিতেন আর বলতেন হা আদাল্লাদি আতাবানি রব্বি এই সেই লোকটা যার কারণে আল্লাহ আমাকে তিরস্কার করেছেন আল্লাহ আমাকে নিন্দা করেছেন সেই সাহাবি এই এই বলে বুকে জড়াই ধরতেন চুমু খেতেন হাত আল্লাহ আতাবানি রব্বি এরকম আরো আছে আল্লাহ রাসুল সাল্লাম যখন বদরের যুদ্ধে বন্দীদের ব্যাপারে পরামর্শ করলেন অমর বিন খত্তাবের এবং আরো অনেক সাহাবিদের রায় ছিল এরা মক্কার কুফফাদের লিডার কাফেরদের মগজ এগুলো মেধা আল্লাহ তারা আমাদের হাতে দিয়ে দিয়েছেন একেবারে জবাই করে দেওয়া হোক এবং জবাইটা করবে কে এইখানে অনেকের আত্মীয় আছে আমরা মহাজের তারা হিজরত করে এসেছি যার যে আত্মীয় তাকে তারা হাওলা করে দেওয়া হোক আমার আত্মীয় অমর খত্তাব বলছেন আমার আত্মীয় আছে মুখোমুখ ওরে আমার কাছে দেওয়া হোক এই ছিল অমর বিন খত্তাবের রায় অপরদিকে আবু বকর সিদ্দিক সহ কিছু সাহাবাহিক রাম যারা একটু নরম মেজাজের তাদের বক্তব্য ছিল ইয়ারাসুল আল্লাহ এরা তো আমাদেরই লোক হয়তো এরা ইসলাম গ্রহণ করবে তারাও ভালো নিয়েতেই বলেছেন এরা ইসলাম গ্রহণ করবে বা এদের সন্তানরা করবে তাছাড়া এখন আমাদের টাকা পয়সার দরকার আছে তা আমরা এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই তাহলে এটা বোধহয় ভালো হয় আল্লাহ রসুল দ্বিতীয় রায়টা গ্রহণ করলেন মুক্তিপণ নেওয়া হলো এরপরে আয়াত নাজল হয়ে গেল কি মারাত্মক আয়াত দেখেন নবীর জন্য উচিত হয় নাই যে তার হাতে বন্দি থাকবে অথচ তাদেরকে জমিনে ধরাশাই করবে না ওদেরকে জবাই করবে না ওদেরকে হত্যা করবে না এটা নবীর উচিত হয় নাই তুরিদুন আরাদাল হায়াত আরাদাত দুনিয়া তোমরা কি দুনিয়ার সামান চাও মাল চাও অল্লাহ ইউরিদ আখেরা আল্লাহ তারা তো আখেরাত চান আল্লাহ আজিজ জুনতে কম আজিজুন আল্লাহ তারা কি আজিজ পরাক্রমশালী হাকিমুন মহাজ্ঞানী এখানেও দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তারা কি দিলেন এখানে তিরস্কার করলেন তো বোঝা গেল যে ইসলামের মধ্যে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধানই হচ্ছে মধ্যম পন্থী বিধান এই বিধানের মধ্যে আপনি যেটা মঙ্গল করবেন ইসলামের জন্য মঙ্গল বা মনে করি এটা মঙ্গল না আল্লাহ নবী এবং সাহাবির আবু বকু সিদ্দিক রাজি আল্লাহ তালানহম তারা ভালোই চিন্তা করেছিলেন এবং তা হয়েছেও তো পরে এই বন্দীদের মধ্যে ছিল আল্লাহ নবীর চাচা আব্বাস পরে ইসলাম গ্রহণ করেন নাই এই বন্দীদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছে তারপরেও আপনি তো ওইটাকেই ভালো মনে করলেন আমাদেরও অনেকে আমি দেখছি পাকা মুসলমান আমি অনেকে পেশ করে দেখেছি যে দুইটা মতের তোমার কাছে কোনটা ভালো হয় কই এই যে দ্বিতীয়টাই তো ভালো এরা কোরআনে জানে না যে ঘটনা কোরআনে আছে বহু মুসলমান আছে কোরআনে এই ঘটনা তারা জানে না কোরআন কয়জনে পড়ে কোরআন তো পড়া লাগে না অজিফা পড়ে এরা জানে না এই কাহিনীগুলো তো দেখা যায় যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এভাবে তিরস্কার করেছেন এটা এই জন্য ইসলামের যে বিধান আল্লাহ তারা দিয়েছেন এটাই মধ্যমপন্থী বিধান এটাই মডারেট এইটাকে কেউ মডারেট করতে গেলে সে ইসলাম শেষ করে ফেলবে এটাকে পরিবর্তন করার সুযোগ নেই এটাকে সামান্য পিছনে রাখার সুযোগ নেই আল্লাহর বিধান যেরকম আছে এরকম থাকবে কেয়ামত পর্যন্তই থাকবে এবং এই ইসলামেরই দাওয়াত আমাদের পেশ করতে হবে এজন্য ইসলাম মধ্যমপন্থী দিন খ্রিস্টানরা ইসলামকে বেশি ঢিল করেছিল এহুদিরা বেশি কড়াকড়ি করেছিল খ্রিস্টান ছাড়াছাড়ি করেছে এহুদি বাড়াবাড়ি করেছে আল্লাহ সুবাহান তারা সেজন্য এক মধ্যমপন্থী দিন দিয়েছেন এটার নাম হচ্ছে ইসলাম সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম করোনা তারা বলছেন অকাদালিকা নাকুম উম্মাতাম ওয়াসাতান আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি লেতাকুন সুহাদা আলান্নাস নাস যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা মধ্যমপন্থী এটা যেটা আছে এটাই মানতে হবে আমাদেরকে এবং এই ইসলামেরই দাওয়াত দিতে হবে এবং সত্যের সাক্ষী হতে হবে সব জায়গায় সত্য কথা প্রচার করতে হবে এখন আপনাদের খুব বেশি দায়িত্ব আছে যখন ইসলামের বিরোধিতা বেশি হয় তখন ইসলামের কাজও আপনাকে বেশি করতে হবে এজন্য ভয় পেলে চলবে না আমি আগেও বলেছিলাম যে যত বাধা আসবে তত মমিনদের আরো কাজ বৃদ্ধি পাবে আল্লাহর নবী বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন কাফেররা সে সময় বলল কি যে আমরা তো এইবার পরাজিত হলাম আগামী বছর তোমাদের সঙ্গে এখানে আবার যুদ্ধ হবে বদরে আবার যুদ্ধ হবে সেই দিন তোমাদেরকে আমরা উচিত শিক্ষা দেব এবং এই যুদ্ধের প্রতিশোধ নিব এটা অহুদের যুদ্ধের পরে বলেছিল অহুদের যুদ্ধের পরে যে বদরে তোমরা আমাদেরকে মার দিয়ে খুব খুশি হয়েছ তোমাদেরকে আমরা বদরে আবার মার দেবো এই বদরের যুদ্ধের হুমকি দিল তারা আল্লাহর নবী সাল্লাম চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এবং ঠিক সেই বদরের যুদ্ধ যখন হয়েছিল সেইখানে আল্লাহর নবী রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মক্কার লোকদের কোনো প্রস্তুতি ছিল না এরা করল কি মদিনায় খবর ছড়াই দিল যে এইবার যদি বদরে যাও তাহলে একেবারে উচিত শিক্ষা দেওয়া হবে সব মেরে ফেলবে তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী জড়ো করা হয়েছে কাজে এইবার গেলার রক্ষা নাই এই জন্য ভয় করো যাইও না সাহাবিদের মাঝে যখন এই খবর প্রচারিত হল তারা কি ভয় পেয়েছিলেন আল্লাহ তারা বলছেন ফাজাদ ইমানা তাদের ইমান আরো বৃদ্ধি পেয়ে গেল এবং তারা বলতে হা মা প্রায় এটা কি আছে ফাজাদম ইমান করুন তারা অন্য আছে যে তারা বলতে লাগলো এটা আমরা যারা চাচ্ছি সেটাই হচ্ছে আমরা ওখানে যাব শাহাদত বরণ করব যুদ্ধ করব থেকে মারবো আর মারবো এটাই তো সবচেয়ে বড় পাওনা অনেকে ওদের যুদ্ধে যেতে পারে নাই ওরা এইবার সুযোগ বদরের যুদ্ধে প্রথমবার যেতে পারে নাই এইবার সুযোগ আমরা শাহাদাতের একটা সুযোগ পাচ্ছি সাহাবাহিক রামদের মধ্যে আরো ত্যাগ বেড়ে গেল এবং তারা আসলেন আসার পরে সেখানে কাউকে পাইলেন না কুফর একটা আসে নাই তিন দিন পর্যন্ত আল্লাহর বিষয়ে অবস্থান করলেন ওদের অপেক্ষা করলেন যে আসো আসে না তাহলে মমিনরা কুফারদের বিশাল শক্তির কথা শুনে ভয় পায় না আনন্দিত হয় কাজে আমাদের মনে সত্যিকার মমিন যদি হয়ে থাকি আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই বরং দুশ্মনরা ইসলামের যত বিরোধিতা করবে আমাদের কাজের ক্ষেত্র তত আরো বাড়বে কারণ তখন আমরা বলতে পারবো কত্তাবাইয়ান আর রুস্তমিনাল গই গুমরাহি এবং হেদায়েত সুস্পষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমাদের বেশি করে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের অনেক ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা এরা নিজেরা দাওয়া দিতে পারে না ওরা একটা ক্যাসেট নিয়ে এক জায়গায় দিয়ে দেয় তো দেখা যায় যে এক ক্যাসেটে পুরো এক এলাকা পরিবর্তন করে ফেলে আমি সেদিন চকরে গিয়েছিলাম গত সপ্তাহে সফর ছিল দেখে আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা আমি ভাবতেও পারি যে এতগুলো লোক সেখানে আমাদের ভাইয়েরা কাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়েরা তো সেদিন একটা প্রোগ্রামে আমরা অনেককে পেয়েছি এরপর বললো যে আমরা যারা এখানে আছি তার একটা সামান্য অংশ এটা আগামী তেইশ তারিখ আবার তাদের সাথে প্রোগ্রাম দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ এইভাবে সারা দেশের যেখানে যায় সেখানেই মমিনরা সজাগ হচ্ছে মমিনরা কাজের উৎসাহ পাচ্ছে এবং তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য হককে কায়েম করার জন্য চেষ্টা করছে এই জন্য আমরা দুর্বল না অনেকে মনে করে যে আমাদের একটা দল করা উচিত আমরা তো দল একটা আছে ইসলাম সে দলের মধ্যে আমরা আছি আলাদা করে দল করার কোনো আমরা দল চাই না কাজ চাই আমরা কাজ চাই তো যে যেখানে সেখানে কাজ করতে থাকি এই খুচরা মুচরা অনেক দল আছে এটা আমি ক্লিয়ার করে দিই তাওহিদবাদী অনেক সংগঠন বাংলাদেশে আছে বাকি আমাদের সঙ্গে আগে ছিল এখন ভিন্ন আলাদা জামাত করেছে এটা মনে রাখতে হবে আমার কোনো আলাদা কোনো দল নেই বা কাউকে আমি আলাদা বলে দেই না যে তুমি আলাদাভাবে কাজ করো এরকম কাউকে পারমিশন দেওয়া হয় নাই যাদেরকে আলাদা করা হয়েছে তাদের নিশ্চয়ই ভিন্ন কোনো কারণে আলাদা করা হয়েছে এখানে যে কেউ আলাদা কাজ করতে পারে সেজন্য আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কেউ যদি আমার নাম দিয়ে বলে যে হ্যাঁ জসিম ভাই আমাদের সঙ্গে আছে আমরা তার সাথে আছি কৌশলগত কারণে আমাদেরকে আলাদা করা হয়েছে এটা ভুয়া কথা কাউকে এরকম বলে দেওয়া হয়নি বিভিন্ন কারণে বিভিন্ন লোককে আলাদা করে দেওয়া হয়েছে কারণ তারা অনেক সময় আমরা মনে করেছি যে আমাদের জন্য দেওয়ার জন্য ক্ষতিকর সেজন্যই তাদেরকে বুঝে শুনে এবং কোরআন সন্না অনুযায়ী ভেবে চিনতে তাদেরকে বলা হয়েছে তোমরা আলাদা থাকো আমাদের কাছে শোনা এখানে আপনারা খেয়াল রাখবেন শুক্রবারে যারা আসে সবাই যে আমাদের চিন্তার সাথে একমত তা না কিন্তু এই জন্য কেউ বিভ্রান্ত হবেন না অনেকে আছে এখানে ফেকেই কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি করে খুব বেশি এটা মনে রাখতে হবে যে আমরা একটা সমাজ পরিবর্তনের জন্য তাও হেদের দাওয়াত দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি এখানে আমাদেরকে কিছু ফেকহি বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের শয়তান এটাই চায় আমাদেরকে দুর্বল করে দেওয়া আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন কিসের দাওয়াত দিয়েছিলেন তাও হাইদের দাওয়াত আপনি এই সমাজকে মক্কার চেয়ে বেশি ভালো মনে করবেন না তাও তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহর নবীর হাদিসগুলো পড়েন না মোয়াজ বিন জবালকে যখন পাঠানো হচ্ছিল ইয়ামানের গভর্নর করে বোখার হিসেবে কিতাব জাকাতের প্রথম আদিষ্ট দেখেন আল্লাহ রসুল বলছেন ইন্নাকা তাতি তুমি এমন একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ হুম আহলু কিতাব যারা আসমানের কেতাবের অনুসারী অর্থাৎ এহুদি খ্রিস্টান খ্রিস্টান ছিল ওখানে তো খ্রিস্টান তো আল্লাহ বিশ্বাস করে আল্লাহর কিতাব বিশ্বাস করে ওদেরকে গিয়ে তোমার এই দাওয়াত দেওয়া দরকার নাই যে আল্লাহ তালা খাবার দেওয়ার মালিক রেজেক দেওয়ার মালিক আসমান জমির মালিক এগুলো এমনি বিশ্বাস করে তুমি কিসের দাওয়াত দিবা বোকারি শরীফের কেতাব জাকাতের প্রথম আদেশটা তুমি প্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দাও লাহ সাক্ষী দেওয়ার জন্য তৌহিদের সাক্ষী দেওয়ার জন্য কারণ তারা আল্লাহ মানে কিন্তু এক আল্লাহ আনুগত্য এক আল্লাহর সার্বভৌমত্ব এক আল্লাহর কমান্ড এক আল্লাহর বিধান এক আল্লাহর দিন ইসলাম এটা মানে না তারা তারা কেউ সেকুলার কেউ পপুলার কেউ ভাগ করে ফেলেছে ওদেরকে তাও হাইদের দাওয়াত দাও আব্বল মাতা তাদউহুম ইলা শাহাদাতাল্লাহ ইল্লাল্লাহ ফাইনহুম আতাউ লিযালিকা তারা যদি তোমার কাছ থেকে এটা মেনে নেয় এবারে তাদেরকে জিজ্ঞাসা জানিয়ে দাও আল্লাহ তালা তাদের উপর পাঁচ সালাদ খরচ করেছেন এই দাওয়াতের পরে দাও আগে বিয়ে করো তারপরে ঘর সংসার করো আগেই ঘর সংসার করা শুরু করেছ আগে গিয়ে দাওয়াত দাও রাফিয়াদান করতে হবে আমিন জোরে বলতে হবে না হলে কাফের হয়ে যাবে এরকম কিছু লোক আছে যারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে এই সাবধান করে দেওয়ার জন্য আমি এটা বলছি এরকম যারা মনে করে আসলাফদের কেউ বলেন নাই যে রাফিয়াদার না করলে কাফের হয়ে যাবে বা আমিন জোরে না বললে কাফের হয়ে যাবে হ্যাঁ এগুলো সহিদির দ্বারা প্রমাণিত আছে কিন্তু এরপরেও বিষয়টা হচ্ছে যে ফেকেহি বিষয়ের মধ্যে একতলাপ আছে আমাদের মধ্যে এই নিয়ে আমরা হ্যাঁ, এখনই বাড়াবাড়ি করছি না আমাদের বক্তব্য হচ্ছে এই যে এই জাতিকে প্রথমে তাওহিদে দাওয়াত দাও আগে বিয়ে করো এরপরে তুমি ঘর সংসার করো তুমি প্রথমে এদের মধ্যে বিভ্রান্তি ছড়াই দিলা এই সমাজে কাজ করা মুশকিল সেজন্য আমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন বা ভাবেন যে আমার সঙ্গে আছেন আমি তাদেরকে এটা নসিহা এটা ওসিয়াত করছি যে আপনারা সব জায়গায় তাও হাইদে দাওয়াত ছড়াবেন আর দ্বিতীয় যে বিষয়টা জেহাদের পক্ষে আহ্বান করা এবং বিশ্বে যারা জেহাদ করছেন তাদের পক্ষে কথা বলা তাদের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে জবাব দেওয়া তাদের বিরুদ্ধে যারা সংসার সন্দেহ প্রশ্ন ছড়ায় সেগুলোর উত্তর দিয়ে দেওয়া তাদেরকে সহযোগিতা করা এই কাজগুলো তো আমরা করতে পারি আমাদের এই কাজ হলো এখানে আত্মা হেদ ওয়াল জিহাদ আমাদের দাওয়াত কয়টা জিনিস জিনিসকে নিয়ে কি কি আত্মা হেদ ওয়াল জিহাদ আর এই দুইটার পক্ষে যারা চলে আসবে ইনশাল্লাহ তারা বাকি সবগুলো আস্তে আস্তে মেনে নেবে এই আমাদের দাওয়াতের পদ্ধতিটা মনে করতে হবে যে আমরা দাওয়াত দিচ্ছি একটা বড় উদ্দেশ্য নিয়ে আমরা একদিনই ইসলাম কায়েম করবো এটা নিয়ে এই পরিকল্পনা না আমাদের পরিকল্পনা আছে অনেক বড় ধরনের ইনশাআল্লাহ সেটা আগাচ্ছে আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে খালি বাংলাদেশেই না আমাদের এই ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে আমাদের ভাইরা আছে যারা ওখানে বসে ইসলাম প্রচার করছে মানুষকে তারা দাওয়াত দিচ্ছে এবং এইভাবে যদি কাজ করা হয় এবং সুপরিকল্পিত আগানো যায় ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন সারা বাংলাদেশে তৌহিদের আওয়াজ ছাড়া আর কোন আওয়াজ থাকবে না তো সেই লক্ষ্যেই আপনাদেরকে বলছি আপনারা সতর্কতার সাথে আমাদের মধ্যে যাতে কেউ কোনো ফেরকাবন্দি না করতে পারে কোনো দলাদলি সৃষ্টি করতে না পারে আমাদের মধ্যে যেন কোনো ছোট ছোট গ্রুপ তৈরি করতে না পারে এই গ্রুপ ট্রুপ তৈরি করা এগুলো পছন্দ করি না এই যারা বিভিন্ন গ্রুপ তৈরি করেছে ফেরকা তৈরি করেছে আলাদা আলাদা আমির তৈরি করে কাজ করছে ঠিক আছে তাওহিদের কাজ যদি করে তো ভালো কথা করুক ওইগুলোর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই এই জন্য এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম আল্লাহ তারা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নার দিকে আহ্বান করার তৌফিক দান করুন এবং নিজেদেরকে পালন করার তৌফিক দান করুন আমাদের জীবনে আমি প্রথম ইসলাম কায়েম করি এরপরে কে ইসলামের উপর আছে কে নাই কোন দলে লোক বেশি এটা দেখার কোনো প্রয়োজন নাই আলাহ সালাম এক ব্যক্তির নাম আল্লাহ তারা বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মতান কানেতা ইব্রাহিম একটা জাতি ছিল ইব্রাহিম একটা ব্যক্তির নাম জাতি হলো কি করে তার মানে গোটা বাতিল একদিকে আর ইব্রাহিম একদিকে গোটা গোটা পৃথিবী বাতিলের পক্ষে আর একজন ইব্রাহিম হকের পক্ষে যেন তিনি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা যত হকের পক্ষে লোক থাকবে তাদের প্রতিনিধি হয়ে তাদের পক্ষ হয়ে তিনি একা দাঁড়িয়েছেন এই জন্য আল্লাহ তালা তাকে বলেছেন ইন্না আর কানা উম্মতান কোয়ানেতা ইব্রাহিম একটা জাতি ঠিক এরকম আপনিও যেখানে থাকবেন সেখানে আপনি একা তারপর আপনি একা একটা জাতি গোটা সমাজ গোটা জাতি গোটা পরিবেশ আপনার বিপক্ষে আপনি একা হকের পক্ষে আপনি আল্লাহর কাছে একাই একটা জাতি একাই একটা জাতির প্রতিনিধিত্ব করছেন আল্লাহ আপনাকে সেই ইব্রাহিমের মতোই মর্যাদা দান করবেন সেজন্য আমরা যদি সত্যিকার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহর দিনকে আল্লাহ জমিনে কায়েম করতে চাই তাহলে আমাদের হ্যাঁ কাজের সুবিধার জন্য আল জামা থাকবে মুসলিমদের জামা আছে আমাদের সে জামা খুঁজে বের করতে হবে কিন্তু ছোট ছোট ফেরকা তৈরি করার কোন সুযোগ আমাদের নেই দুনিয়াতে মুসলিমরা কাজ করছে মমিনরা কাজ করছে যারা হ্যাঁ, যারা হা আউকুসেরা যারা আহত হচ্ছেন নিহত হচ্ছেন ইয়ামান তারাকাল আহলাওয়াল মালা যারা নিজের পরিবার সম্পদ সবকিছু ছেড়েছেন এরকম লোকজনের আছেন এখনো আমরা তাদের পক্ষেই কাজ করি তাদের সঙ্গী থাকার চেষ্টা করি আমরা সেটাই করে যাবো ইনশাআল্লাহ এই নিয়ত রেখে আমরা কাজ করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল দান করুন وصلى الله تعالى على نبينا محمد